অষ্টবিংশ খণ্ড শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ ডাক্তার সরকার ও সর্বধর্ম পরীক্ষা ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র মহিমাচরণ মাস্টার ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে দ্বিতলার ঘরে বসিয়ে আছেন বেলা প্রায় একটা চব্বিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি নয় কার্তিক শ্রীরামকৃষ্ণ তোমার এ হোমিওপ্যাথিক চিকিৎসা বেশ ডাক্তার এতে রোগীর অবস্থা বইয়ের সঙ্গে মেলাতে হয় যেমন ইংরেজি বাজনা দেখে পড়া আর গাওয়া গিরিশ ঘোষ কই থাক থাক কাল জেগেছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা সিদ্ধির নেশার মতো ভাবাবস্থায় হয় ওটা কি ডাক্তার মাস্টারকে বলিলেন নার্ভাস সেন্টার অ্যাকশন বন্ধ হয় তাই অসাড় এদিকে পা টলে যত এনার্জিস ব্রেইনের দিকে যায় এই নার্ভাস সিস্টেম নিয়ে লাইফ ঘাড়ের কাছে আছে মেডুলা অবলাংটা তার হানি হলে লাইফ এক্সটিংক্ট হতে পারে শ্রীযুক্ত মহিমা চক্রবর্তী সুষুম্না নারীর ভিতরে কুলকুণ্ডলিনী শক্তির কথা বলিতেছেন স্পাইনাল কর্ডের ভিতর সুষুম্না নারী সূক্ষ্মভাবে আছে কেউ দেখতে পায় না মহাদেবের বাক্য ডাক্তার বলিলেন মহাদেব ম্যান ইন দ্য ম্যাচিউরিটিকে এক্সামিন করেছে ইউরোপিয়ানরা এমব্রায়ো থেকে ম্যাচিউরিটি পর্যন্ত সমস্ত স্টেজ দেখেছে কম্পারেটিভ হিস্ট্রি সব জানা ভালো সাঁওতালদের হিস্ট্রি পড়ে জানা গেছে যে কালী একজন সাঁওতালি মাগি ছিল খুব লড়াই করেছিল সকলের হাস্য তোমরা হেসো না আবার কম্পারেটিভ অ্যানাটমিতে কত উপকার হয়েছে শোনো প্রথমে প্যাংক্রিয়েটিভ জুস ও বাইলের অর্থাৎ পিত্তের অ্যাকশনের ক্রিয়ার তফাত বোঝা যাচ্ছিল না তারপর ক্লড বার্নার্ড খরগোশের স্টমাক লিভার প্রভৃতি এক্সামিন করে দেখালে যে বাইলের অ্যাকশন আর ওই জুসের অ্যাকশন আলাদা তাহলেই দাঁড়ালো যে লোয়ার অ্যানিমেলদের আমাদের দেখা উচিত শুধু মানুষকে দেখলে হবে না সেই রূপ কম্পারেটিভ রিলিজিয়ানতে বিশেষ উপকার এই যে ইনি পরমহংসদেব যা বলেন তা অত অন্তরে লাগে কেন এর সব ধর্ম দেখা আছে হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত বৈষ্ণব এসব ইনি নিজে করে দেখেছেন মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করলে তবেই চাকটি বেশ হয় মাস্টার ডাক্তারকে বলিলেন ইনি মহিমা খুব সায়েন্স পড়েছেন ডাক্তার সহাস্যে বলিলেন কি Max Muller's science of religion Mahima শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আপনার অসুখ ডাক্তারেরা আর কি করবে যখন শুনলাম যে আপনার অসুখ করেছে তখন ভাবলাম যে ডাক্তারের অহংকার বাড়াচ্ছেন শ্রীরামকৃষ্ণ ইনি খুব ভালো ডাক্তার আর খুব বিদ্যা মহিমাচরণ আজ্ঞা হাঁ উনি জাহাজ আর আমরা সব ডিঙি ডাক্তার বিনীত হইয়া হাত জোর করিতেছেন মহিমা বলিলেন তবে ওখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে সবাই সমান ঠাকুর নরেন্দ্রকে গান গাইতে বলিতেছেন নরেন্দ্রের গান প্রথম তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা দ্বিতীয় অহংকারে মত্ত সদা অপার বাসনা তৃতীয় চমৎকার অপার জগৎ রচনা তোমার শোভার আগার বিশ্ব সংসার চতুর্থ মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত তোমারই রচিত ছন্দ মহান বিশ্বের গীত মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগি তোমারে শোনাব গীতি এসেছি তাহারি লাগি গায় যথার বিশসী সেই সভা মাঝে বসি একান্তে গাইতে চাহে এই ভকতের চিত পঞ্চম ওহে রাজ রাজেশ্বর দেখা দাও করুণা ভিখারী আমি করুণা কটাক্ষে চাও চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ সংসার অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও কলুষ কলঙ্কে তাহে আবরিত এর হৃদয় মোহে মুগ্ধ মৃতপ্রায় হয়ে আছি দয়াময় মৃত সঞ্জীবনী মন্ত্রে শোধন করিয়ে লও ষষ্ঠ হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে লুটায়ে অবনীতল হরি হরি বলি কাঁদরে শ্রীরামকৃষ্ণ বলিলেন আর যো কুছ হ্যায় সো তুহি হ্যায় ডাক্তার বলিলেন আহা গান সমাপ্ত হইল ডাক্তার মুগ্ধ প্রায় হইয়াছেন কিয়ৎক্ষণ পরে ডাক্তার অতি ভক্তিভাবে হাত জোর করিয়া ঠাকুরকে বলিতেছেন তবে আজ যাই আবার কাল আসব শ্রীরামকৃষ্ণ একটু থাকো না গিরিশ ঘোষকে খপর দিয়েছে মহিমাকে দেখাইয়া বলিলেন ইনি বিদ্যান হরিনামে নাচেন অহংকার নাই কন্যাগড়ে চলে গিয়েছিলেন আমরা গেছিলাম বলে আবার স্বাধীন ধনবান কারো চাকরি করতে হয় না নরেন্দ্রকে দেখাইয়া বলিলেন এ কেমন ডাক্তার খুব ভালো শ্রীরামকৃষ্ণ আর ইনি ডাক্তার বলিলেন আহা মহিমাচরণ বলিলেন হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব ইউরোপ জানে না বুঝতেও পারে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন কি তিন পথ তুমি বলো মহিমা সৎপথ জ্ঞানের পথ চিৎপথ যোগের কর্মযোগ তাই চার আশ্রমের ক্রিয়া কি কি কর্তব্য এর ভিতরে আসছে আনন্দ পথ ভক্তিপ্রেমের পথ আপনাতে তিন পথেরই ব্যাপার আপনি তিন পথেরই খপর বাদলে দেন ঠাকুর হাসিতেছেন আমি আর কি বলবো জনক বক্তা সুখদেব শ্রোতা ডাক্তার বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে আজ কোজাগর পূর্ণিমার পরদিন শনিবার নয় কার্তিক ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আছেন নিত্যগোপালও তাহার কাছে ভক্তিভাবে দাঁড়াইয়া আছেন ঠাকুর উপবিষ্ট হইয়া আছেন নিত্যগোপাল পদসেবা করিতেছেন দেবেন্দ্র কালীপদ প্রভৃতি অনেকগুলো ভক্ত কাছে বসিয়ে আছেন শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্র প্রভৃতির প্রতি বলিলেন এমনি মনে উঠছে নিত্যগোপালের এই অবস্থাগুলো এখন যাবে ওর সব মন কুড়িয়ে আমাতেই আসবে যিনি এর ভিতর আছেন তাঁতে নরেন্দ্রকে দেখছ না সব মনটা ওর আমারই উপর আসছে ভক্তেরা অনেকে বিদায় লইতেছেন ঠাকুর দাঁড়াইয়া আছেন একজন ভক্তকে জপের কথা বলিতেছেন জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তাঁর নাম করা এক মনে নাম করতে করতে জপ করতে করতে তার রূপ দর্শন হয় তার সাক্ষাৎকার হয় শিকলে বাঁধা করি কাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে শিকলের আরেক দিক তীরে বাঁধা আছে শিকলের এক একটি পাপ অর্থাৎ লিঙ্ক ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায় ঠিক সেই রূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয় কালীপদ সহাস্যে ডাক্তারের প্রতি বলিলেন আমাদের খুব ঠাকুর জপ ধ্যান তপস্যা করতে হয় না এই সময় ঠাকুর হঠাৎ বলিতেছেন এটা কেমন করছে ঠাকুরের গলায় অসুখ করিতেছে দেবেন্দ্র বলিতেছেন এ কথায় আর ভুলি না দেবেন্দ্রের এই মনের ভাব যে ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অসুখ দেখাইতেছেন ভক্তেরা বিদায় গ্রহণ করিলেন রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পালা করিয়া থাকিবেন আজ মাস্টারও রাত্রে থাকিবেন